আছে ধর্মবিরোধী প্রায় সবই এনজিও এইসব এনজিওতে সর্ব ধরনের সহযোগিতা যায় ভাই সেটা হলো পাপকে সহযোগিতা করা সুরা মায়দার দুই নম্বর আয়াত আমভাবে আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত এই হুকুম বলবৎ থাকবে মানুষ বুঝুক আর না বুঝুক চিরদিনের জন্য আল্লাহ তালা জুয়া নেশাদার দ্রব্য পান করা এবং সর্ব ধরনের বাজনা গান বাদ্যযন্ত্রকে হারাম করেছেন ওমামা বাহেলি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লা লা তাবিউল কায়নাত গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রের ব্যবস্থাকে তোমরা বিক্রয় করো না বলা তাস্তারুহন না ওদের তোমরা ক্রয় করো না খেলতামাশার জন্য গান বাজনার জন্য মেয়েদেরকে ক্রয় করে নিয়ে আসো না যাত্রা সিনেমার ব্যবস্থা করো না এটা আল্লাহর নবীর আদেশ যত গান বাজনা খেলতামাশার মাধ্যম আছে তা তোমরা ক্রয় করো না এরপরে বলছেন ওলা তুয়াল্লে না গান বাজনা খেলতামাশা তোমরা মেয়েদেরকে পরিবেশে ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিও না আপনার স্কুল চলে না গান বাজনা ছাড়া তাই তো বলা আছে হাই স্কুলের হেডমাস্টার চেয়ারে বসে আছেন মেয়ে নাচছে দেখছে বাপে যে মেয়ে না কেমন নাচতে পারে এও যদি বাপ হয় তাহলে শয়তানকে এও যদি বাপ হয় তাহলে পশু কোনটা অমানুষ কোনটা শয়তান কোনটা আল্লাহর নবী বলছেন তোমরা তাদের শিখিয়ে দিও না ওলা তুয়াল্লে মোহন না গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার যৌথ ব্যবস্থা আছে বাড়িতে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে সব বন্ধ করতে হবে মুসলমানদেরকে তাদের জন্য একটা জরুরি জিম্মেদার যত ব্যবস্থাপনা আছে আপনার ভাতিজার দোকানে টিভি চলছে আর আপনি মসজিদ থেকে বের হয়ে ভাতিজার দোকানে বসে টিভি দেখছেন মাথায় টুপি আছে আপনি কি দেখাতে চাচ্ছেন মন হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনাকে বলেছি আপনার ক্ষমতা থাকলে ভাতি ভাতিজারটি এই চলন্ত টিভিটে বেটি ছেলে নাচছে একে লাথি দেবে ভেঙে দেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ যদি না পারেন তাহলে ভাতি ভাতিজাকে দুটো বকা দিয়ে চলে যান যদি না পারেন তাহলে ঘৃণা করে চলে যাবেন আমি ওদিকে বসি না ওদিকে যাইও না ওটা দেখি এ বলে আপনি চলে যান বাঁচার তিনটা পথ আছে দুনিয়াতে অন্যায়ের বিরোধিতা করার জন্য চিরদিনের জন্য শিখিয়ে দেওয়াকে আল্লাহ রসুল হারাম করেছেন এরপরে বলছেন ওয়ালা খাইরাফি তেজারাতিন ফিহিন্না এর ব্যবসাও হারাম এই ব্যবসায় কোনো কল্যাণ নেই খেলতামাশা বাদ্যযন্ত্র পুতুল বিক্রি আর এই ধরনের যত গান বাজনার মাধ্যম আছে আর সিডি ক্যাসেট সব চিরদিনের জন্য আর ব্যবসা হারাম এর ব্যবসায় কোনো কল্যাণ নেই এরপরে বলছেন ও সামানহন্না হারাম এর মূল্য হারাম দোকানে টিভি তুলে যদি মানুষ বেশি হবে বলে বসে আড্ডা পিটবে বলে চা খাবে জিনিস কিনবে বলে এটা ব্যবস্থা করা হয় তাহলে যেদিন থেকে এটা উঠেছে সেদিন থেকে যা উপার্জন হয়েছে সবই হারাম যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে মেয়েকে দিয়েই যদি আপনার টিভি সিনেমার মাধ্যমে অ্যাডভার্টাইজ করে কোনো ব্যবসা চালু করতে হয় তাহলে সে ব্যবসাও হারাম ওতে যত কিছু উপার্জন হবে সব হারাম নারীদেরকে দিয়ে পেপসি বিপি করা হচ্ছে নারীকে নারীদেরকে দিয়ে আপনার দাঁতের মাজন বিক্রি করা হচ্ছে নারীদেরকে দিয়ে কাপড় বিক্রি করা হচ্ছে নারীদেরকে দিয়ে কৌতু অ্যাডভার্টাইজ প্রচার করা হচ্ছে সব জায়গাতে নারীকে পণ্য হিসেবে ব্যবহার করে প্রচার করে ব্যবসা বাণিজ্য করছে মানুষ জানে না বিচার কাকে বলে হারাম মানুষের উপর এমন একটা সময় চলে আসছে যেদিন মানুষ পয়সা উপার্জন করবে বিবেচনা করতে পারবে না কোনটা হালাল কোনটা হারাম বিবেচনা করবে না কোনটা হালাল কোনটা হারাম আল্লাহ নবী বলছেন বসত আলাইকুম দুনিয়া পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে দেখো পয়সা উপার্জনের কত প্রযুক্তি প্রযুক্তি আর প্রযুক্তি টাকা আর টাকা বসে বসে পয়সা উপার্জন হয় যার টাকা লাগে না এমনিতে হয় মোবাইল টিপলেই পয়সা উপার্জন হয় আল্লাহর নবী বলছেন তোমাদের সামনে প্রযুক্তি তুলে ধরা হবে কত পয়সা উপার্জনের পথ এভাবে আল্লাহ নবী বলছেন বসত তো তালাই কুমুর দুনিয়া কামা বসে মান মানকানা কাবলাকুম হাজার হাজার বছর পূর্বে এইভাবে দুনিয়া উপার্জনের প্রযুক্তি মানুষের সামনে তুলে ধরা হয়েছিল তারাকে এই পৃথিবী ধ্বংস করেছে তোমাদেরকেও করবে উপার্জনের কত প্রযুক্তি এসেছে আরও কত আসবে হিসাবের বাইরে কিভাবে ইন্স্যুরেন্স চলছে তা আপনি নিজেই বুঝেন না ডেস্টিনি যখন হারাম আমি বললাম আমি কোনোদিন ডেস্টিনিতে সমর্থন দিইনি অনেক আলেমলমা এই কথার কারণে আমার চরম বিরোধিতা করেছে তখন আমি বলেছিলাম সত্য সত্যই যদি চট্টগ্রাম থেকে আপনি একটা আপনার কিনা গাছ নিয়ে এসে কাঞ্চনে পৌঁছে দিতে পারেন তাহলে আমি আর কোনোদিন ডেস্টিনি হারাম বলবো না আর যাতায়াত খরচ আপনাকে দেব আপনার গাছ কে বললেন চট্টগ্রামে আছে ডেস্টিনিতে নাম দিয়ে আপনি একটা কিনলেন গাছ এখন হিসাব আরও যত আছে এনজিও সব এইরকমই সম্মানিত মসজিদের মুসল্লি এর মল্ল একেবারেই হারাম আবহরাই রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আবু মৌসা আশারি রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লায়াসরাবনা নাসমিন উম্মতি আল খামরা ওই সম্পূর্ণ হবে গারি ইসমেহা আমার উম্মাত নেশাদার দ্রব্য পান করবে তবে নাম দিবে অন্য এই বাক্যটাতে আমি বলেছি যে যত এগুলো আছে ঠান্ডা পেপসি আরসি কোকোকলা সব হারাম আপনারা পাল্টা আমাকে বলতে চেয়েছেন যে আব্দুরাজাক সাহেব আপনার মোকাবেলাই একজন আহলে হাদিস মানুষ এই কথা বলেছে লন্ডন আমেরিকা থেকে কিছু ইংরেজিতে পত্রিকা বের হয় মাঝে মধ্যে দেখবেন এই ঠান্ডা কোকোলা আরসি পেপসি এর উৎপত্তি এর জন্ম কিভাবে এবং কিভাবে ব্যবহার হয় আপনি দেখলে বুঝতে পারবেন আল্লাহ নবী বলেছেন যে এমন মদ আমার উম্মাদ পান করবে যার নাম দিবে অন্য বলেন সেটা কোনটা আমি বলছি এইটা আপনি বুঝছেন অন্যটা বুঝেন এর পরের বক্কাল রসুল বলছেন নেতাদের সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে এ কথা রাসুল সাল্লাম বলেন যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন কোনো এমপি মন্ত্রী আসলে দেশের সরকার আসলে বা কোনো বিদেশ থেকে কোনো সরকার আসলে তাকে নারী দিয়ে সম্মান করা হয় তাকে গান বাজনা বাদ্যযন্ত্র নাচ দিয়ে সম্মান করা হয় এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এর পরের বাক্যে তিনি বলছেন তালা এদের উপরে ভূমিকম্প হবে এরা মাটিতে ধসে যাবে এটা হলো এদের প্রথম শাস্তি যারা নারীদেরকে দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে নেতাদের সম্মান করবে এদের প্রথম শাস্তি এরা মাটিতে ধসে যাবে দ্বিতীয় শাস্তি খানাজির এদের আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন শুকুর এদের আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন শুকুর এদের আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন শুকুর এদের বানর করবেন কেন এদের শুকুর করবেন কেন আরও একটা হাদিস বলার পরে বলি ইবনু আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লা কমন মিনুম্মাতি আমার উম্মাত মুসলমান নাম দিয়ে রাত অতিবাহিত করবে আল্লাহ তমিন অসারাবিন অলাহবিন খাদ্য নিয়ে মদ নিয়ে খেলতামশা নারী নিয়ে নারী নিয়ে খাদ্য নিয়ে মদ নিয়ে ও রাত অতিবাহিত করবে মানে এই নিয়ে এই কাজে সে মত্ত থাকবে সে আবার আমার উন্মত এই কথা বলার পর বলছেন ফায়াস বাহু ওরা সকাল করবে কাদমশেখ কিরদাতানা খানাজির এমতো অবস্থায় তাদেরকে শুকুর করে দেওয়া হয়েছে এমতো অবস্থায় তাদেরকে বানর করে দেওয়া হয়েছে এমত অবস্থায় তাদেরকে শুকুর করে দেওয়া হয়েছে এমত অবস্থায় তাদেরকে বানর করে দেওয়া হয়েছে মুসলমানকে শুকুর করা হবে কেন সোর করা হবে কেন সবচেয়ে জঘন্য প্রাণী হচ্ছে সোর আল্লাহ তালা ওকে হারাম করেছেন ওর ব্যবসা বাণিজ্য চিরতরে হারাম করেছেন চিরদিনের জন্য মদের ব্যবসা হারাম করেছেন পানীয় জাতি মদ আছে সব ব্যবসা হারাম চিরদিনের জন্য তারপরে বলছেন আল্লাহ তালা হারাম করেছেন বায়াল আসনাম সব পুতুল যত পুতুল আছে পুতুল বিক্রি হারাম আর ব্যবসা বাণিজ্য হারাম এর ব্যবসা বাণিজ্যই হারাম অবাইয়াল খিনজিরে আর সোরের ব্যবসা হারাম সোর কিনা বেচা হারাম ওর খাওয়াও হারাম আর কিনা বেচাও হারাম ওর ব্যবসাও হারাম যারা বিদেশে গিয়ে হোটেলে কাজ করছে ওদেরকে যদি সরের গোস্ত রান্না করতে হয় মানুষের সামনে পরিবেশন করতে হয় তাহলে ওর বিদেশে গিয়ে চাকরি করাও হারাম রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মাদকে সোর বানিয়ে দেওয়া হবে কেন হালাল হারাম ভালো মন্দ বিবেচনা করতে পারে না প্রাণী হিসাবে সবচেয়ে যেটা নিম্ন শ্রেণীর প্রাণী সেটা হলো চোর মানুষ যখন হালাল হারাম ভালো মন্দর বিবেচনা থেকে একেবারেই নিচে চলে যাবে তার কোনো আর বিবেচনাই থাকবে না তখন আল্লাহ তাকে সোর করে দেবেন তার রূপ আকৃতি সোর হয়ে সোরের মতো হয়ে যাবে বানরের মতো কেন হবে আকৃতি অনুকরণকারী প্রাণী হিসাবে বানরের চেয়ে অনুকরণ করার পৃথিবীতে কোনো প্রাণী নেই সবচেয়ে অনুকরণ করতে পারে বানর আমাদের খুব ভালো মনে আছে গ্রামের বাড়িতে বানর খেলা লোকটি যেত এক পর্যায়ে বলতো এ বানর নতুন বউ কিভাবে হাঁটে রে তখনও নতুন বউ ঘোমটা দিয়ে হাঁটে এটা বানর দেখাচ্ছে বানর অনুকরণ করতে পারে মুসলিম জাতি কাজে অফিসে আদালতে কোর্টে কাচারিতে রাস্তাতে গাড়িতে বাড়িতে সব জায়গায় যখন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে তখন আল্লাহ ওদেরকে বানর করে দেবে ওদের স্কুলই ভালো ওদের ভাষাই ভালো ওদের খাতাই ভালো ওদের কলেজই ভালো ওদের ব্যবসায় ভালো ওদের কাপড় চোপড় ভালো ওদের পাউডার ভালো ওদের বাড়ির নিয়ম কানুন ভালো ওদের ইঞ্জিনিয়ার ভালো ওদের সব কিছু যখন অনুসরণ করা হবে তখন মানুষকে আল্লাহ বানর করে দিবেন আজ এই স্কুল কলেজ ওদের নীতিতেই চলে মুসলমানের নীতিতে চলা প্রয়োজন মনে করে না সম্মানিত মসজিদের মুসল্লি রাসুল সাল্লাহ সাল্লাম করা হবে তাদেরকে শুকুর করা হবে